অসুর বিনাশী আমরা সুরের বিহঙ্গ আমরা অসুর বিনাশী আমরা সুরের বিহঙ্গ আমরা সংস্কৃতির আকাশে আমরা দীপ্ত এক তারা বাতিলের বিরুদ্ধে দু আমাদের কণ্ঠে গর্জে ওঠে সদা সত্যের জয় ধ্বনি মাদানি মাদানি মাদানি সত্যের সন্ধানে মাদানি মাদানী মাদানি মাদানি নতুন স্বপ্ন নিয়ে মাদানি মাদানী মাদানি মাদানি সত্যের সন্ধানে মাদানি মাদানি মাদানি মাদানি নতুন স্বপ্ন নিয়ে মাদানি প্রতিভার সন্ধানে আমরা মাদানি বিসমিল্লাহ রহমান রহিম নদীনালা গাছপালা পাহাড় সাগর পশু পাখি যা কিছু আমাদের নজরে পড়ে তার সবই মহামহিয়ান আল্লাহর সৃষ্টি আর সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ প্রত্যেক সৃষ্টি আপন ভাষায় ও ভঙ্গিমায় মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে কিন্তু আমরা তা বুঝতে পারি না তাই তো মনে জাগে পাখির কুহুতান পাতার মর্মর শব্দে গান গেয়ে যায় কার সামনে সুর সে তো তোমারই দান গেয়ে যাব মোরা তোমারই গান এই অনুভূতিকে ধারণ করে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন মাদানী শিল্পী গোষ্ঠীর এবারের পরিবেশনা প্রভুর প্রেমী শুনতে থাকুন মাদানী শিল্পী গোষ্ঠীর এবারের পরিবেশনা প্রভুর প্রেমী